বাংলা মানবতার সমাধান আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ আউজবিল্লাহিমিনশাইতানজিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আইয়ুহাল্লাজিন আমানুলা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আং তাকুন তিজারাতান আং তারাদিম মিনকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের এই আলোচনার বিগত পর্বে গরার সম্পর্কে আলোচনা করেছিলাম যে ইসলামী শরিয়াতের মধ্যে যে সকল কারণে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ বা হারাম এটা অননুমোদিত তার মৌলিক তিনটি কারণ আমরা চিহ্নিত করেছিলাম এক নম্বর কারণ ছিল আলগারার তথা ব্যবসার মধ্যে কোনো ধরনের অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থেকে যাওয়া দ্বিতীয় নম্বর কারণ হলো আল এদরার তথা ট্রানজ্যাকশনের মাধ্যমে ব্যবসার মাধ্যমে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কারো ক্ষতি সাধন করা এই একটা কারণ তিন নম্বর কারণ হলো রিবা তথা সুদ এবং সুদের সাথে সংশ্লিষ্টতার কারণে কোনো কোনো লেনদেন এবং কোনো কোনো ট্রানজ্যাকশনের অবৈধ হওয়া আজকে আমরা ঘরার নিয়েই আলোচনা করব যে অনিশ্চয়তা বলতে ইসলাম এবং ইসলামী শরিয়া কি বোঝায় গরার অর্থ হলো আইয়াকুনা মাস্তুর আল আকিবা অর্থাৎ ট্রানজ্যাকশন করছি লেনদেন হচ্ছে কিন্তু শেষে গিয়ে কি দাঁড়াবে ব্যাপারটা পণ্যটা কীরকম হবে অথবা মূল্যটা কেমন হবে পণ্য অথবা মূল্য সম্পর্কে যে কোনো ধরনের কোনো কারণে অস্পষ্টতা থেকে যাওয়া এটাই হলো আসলে গরার এটা নিষেধ ইসলামী শরীয়তের মধ্যে কারণ যদি কোনো অনিশ্চয়তা বা অস্পষ্টতা থেকে যায় তাহলে ক্রেতা এবং বিক্রেতার যে সম্মতি যেই সম্মতিকে ইসলাম গুরুত্ব দিয়েছে কোরআন পাক যেটিকে ক্রয় বিক্রয়ের বৈধ হওয়ার জন্য একেবারে সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক যেটিকে শর্তারোপ করেছে দিম মিঙ্কুম যে তোমাদের উভয় পক্ষের সম্মতি লাগবে তো সেই সম্মতিটাই এখানে এটা নিরুদ্দেশ হয়ে যায় সম্মতিটা এটা উপস্থিত থাকে না যদি গরার তথা অনিশ্চয়তা বা অস্পষ্টতা থাকে তাহলে গরার মৌলিকভাবে দুই কারণে হতে পারে একটি কারণ হলো যে ব্যবসার যে চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যেই তাদের মধ্যে যে আলোচনা সেই আলোচনার মধ্যেই এমন কোনো বিষয় তারা অন্তর্ভুক্ত করেছে বা এমনভাবে তারা ব্যবসার চুক্তিটা সম্পন্ন করেছে যে এই চুক্তির কারণেই এখানে গারার অর্থাৎ অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থেকে গেছে চুক্তির কারণেই এটি হলো এক ধরনের গারার আরেক ধরনের গারার হলো যে যেই ম্যাটার ব্যবসার যেটা ম্যাটার যেটা ট্রানজেকশন হচ্ছে যেই পণ্যটা সে তার মধ্যে অর্থাৎ ব্যবসার পণ্য পণ্যের মূল্য মাহাল্লুল আক্ত যা নিয়ে ক্রয় বিক্রয় হচ্ছে যেই বিষয়গুলো ট্রানজেকশন হচ্ছে সেই ট্রানজেকশনের যে ম্যাটারটা সেটা যদি কোনো কারণে এমন কোনো বিষয়ে হয় এমন কোনো জিনিস হয় এমন কোনো বস্তু হয় এমন কোনো দ্রব্য হয় যেটার মধ্যে অস্পষ্টতা এবং অনিশ্চয়তা থেকে গেছে তাহলেও ক্রয় বিক্রয় এর মধ্যে অনিশ্চয়তা পাওয়া যাবে এবং গরারের উপস্থিতির কারণে সেই ক্রয় বিক্রয় নিষিদ্ধ হয়ে যাবে দর্শক আমরা আসুন দেখি হাদিসের মধ্যে সুন্নার মধ্যে শরীয়তের মধ্যে এমন অনেকগুলো সুনির্দিষ্ট ক্রয় বিক্রয়ের কথা বলা আছে যেগুলো গরারের উপস্থিতির কারণে সেই ক্রয় বিক্রয়গুলো নিষিদ্ধ হয়ে আছে শরীয়ত সেটাকে অ্যালাউ করে না এবং এর মধ্যে এমন অনেক ক্রয় বিক্রয় আছে যেগুলো বর্তমানে আমাদের সমাজের মধ্যে প্রচলিত কিন্তু আমরা হয় অজ্ঞাত সারে অথবা শরীয়তের প্রতি ইসলামের প্রতি আমাদের যথাযথ শ্রদ্ধাবোধ না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রে এগুলো মানছি না তো যদি অজ্ঞাত সারে হয় তাহলে তো এটা খুবই দুঃখ না জানার কারণে আমরা অনেক সময় শরীয়ত নিষিদ্ধ অনেক ট্রানজেকশন এবং অনেক ব্যবসার সাথে অনেক ক্রয় বিক্রয়ের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাচ্ছি আর এর ফলে আমার আয় উপার্জনটাই কিন্তু আমার যে ইনকাম সোর্স আমার কাছে যেখান থেকে সম্পদ আসছে সেই সম্পদ আসার জায়গাটাই এটা ত্রুটিযুক্ত হয়ে যাচ্ছে আর এ কারণে আমার সম্পদ যদি অবৈধ হয়ে যায় আল্লাহ না করুন তাহলে এর ফলাফল এবং এর পরিণাম যে কী সেটা তো আমরা আগেও আলোচনা করেছি যে যার উপার্জন হারাম তার এবাদত তার সালাদ তার সিয়াম তার হজ তার জাকাত এমনকি তার দোয়া আল্লাহ পাক রাব্বুল্লাহ আলমিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে এটি একটি বড় ধরনের অন্তরায় থেকে যায় প্রিয় দর্শক তো গরার কখনো হয় চুক্তির ধরনের কারণে গরার কখনো থাকে যেটা ক্রয় বিক্রয়ের যে দ্রব্য এবং মূল্য নির্ধারণের ক্ষেত্রেই সেই জিনিসের মধ্যে এমন কোনো জিনিস এমন কোনো বস্তু ক্রয় বিক্রয়ের বস্তু হিসেবে সাব্যস্ত করা হয় যে যার মধ্যে গড়ার থেকে যায় আর এই কারণে সেই জিনিসের ক্রয় বিক্রয় এটা বৈধ হয় না আমরা প্রথমে দেখব যে ক্রয় বিক্রয়ের যে আখ চুক্তি এই চুক্তির কারণে কি গড়ার থেকে যেতে পারে এমন কি ধরনের চুক্তি আছে কিছু চুক্তি এবং কিছু ট্রানজ্যাকশন এমন আছে যে সকল চুক্তিটা এমনভাবে সম্পন্ন করা হয় যে ওই চুক্তির কারণেই সেখানে একটা অস্পষ্টতা এবং অনিশ্চয়তা থেকে গেছে যার কারণে এই চুক্তিটা ইসলাম অ্যালাউ করে না এবং এই চুক্তির ভিত্তিতে লেনদেন হলে সেটাকেও ইসলাম অ্যালাউ করবে না সেটা অগ্রহণযোগ্য এবং শরীয়ত সম্মত নয় বরং শরীয়ত অননুমোদিত একটি ক্রয় বিক্রয় বলে সেটি বিবেচিত হবে যেমন একটি সুনির্দিষ্ট ক্রয় বিক্রয়ের রূপ হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে হজরত আবু হুরার আল্লাহ তালু থেকে বর্ণিত নবী আকরম সাল আলহি আসাল্লামের সাদ করেছেন নাহা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আন বাই আতিন ফি বাই আতিন তিরমিজি শরীফ এবং নাসাই শরীফে সাহি সানাদের মাধ্যমে হাদিসটি বর্ণিত নাহা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আন বাই আতিন ফি বাই আতিন এক বিক্রয়ের মধ্যে আরেকটি বিক্রয়কে জুড়ে দেওয়া এটাকে রসুল সাল আলহি আসলাম নিষিদ্ধ করেছেন এর রূপটা কেমন যেমন কোনো ব্যক্তি কোনো ক্রেতা বিক্রেতার কাছে বা বিক্রেতা ক্রেতার কাছে এভাবে বলল যে আমি তোমার কাছে আমার এই পণ্যটা ফর এক্সাম্পল আমি তোমার কাছে আমার এই বাড়িটা বিক্রি করব বা বিক্রি করলাম এই শর্তের ভিত্তিতে যে তুমি আমার কাছে তোমার গাড়িটা বিক্রি করবা বাড়ির মূল্য নির্ধারণ করা হলো সব ঠিক আছে কিন্তু শর্ত জুড়ে দিল যে আমি তোমার কাছে আমার বাড়ি বিক্রি করতে পারি বা বিক্রি করলাম এই শর্তে যে তুমি আমার কাছে তোমার গাড়িটা বিক্রি করবা ক্রেতাও মেনে নিল যে হ্যাঁ ঠিক আছে আমি তোমার বাড়ি কিনলাম এই শর্তে যে আমি তোমার কাছে আমার গাড়ি বিক্রি করব। যে কোনো দুটি পণ্য নিয়ে এই রূপটি দাঁড়াতে পারে তাহলে এমন যদি হয় রূপটা কথাবার্তা তাদের চুক্তিটা তাহলে এই রূপটা এমন রসুল একরম সাল আলহি ওয়াসাল্লাম যে সম্পর্কে স্পষ্টভাবে নিষেধ করেছেন যে নাহা বাই আতিন ফি বাই আতিন যে এক বিক্রির মধ্যে আরেক বিক্রিকে শর্তরূপে জুড়ে দেওয়া এটা নিষেধ এবং এটা করলে উভয়টি ক্রয় বিক্রয় নিষিদ্ধ হয়ে যাবে অর্থাৎ এখানে এইভাবে বৈধ হবে না এবং ওই গাড়ির বিক্রয় এটিও একটি শরীয়ত অনুমোদিত শরীয়তের নিষিদ্ধ একটি ট্রানজ্যাকশন বলে বিবেচিত হবে এই এবং উভয়টি ক্রয় বিক্রয় সম্পন্ন যদি করা হয় এভাবে তাহলে তারা উভয়ে এই কার্যক্রম সম্পন্ন করার কারণে তারা গুণাগার হবে কারণ আসলে মূলত এই যে এই ক্রয় বিক্রয়টিকে নিজে নিষিদ্ধ করা হলো এর কারণ ওই যে আমি আমার বাড়িটা বিক্রি করব তোমার কাছে এখন আমি বলে দিলাম শর্ত জুড়ে দিলাম যে তাহলে তোমার গাড়িটা আমার কাছে বিক্রয় করতে হবে এখন ব্যাপারটা এমন ঘটতে পারে যে সে যে কোনো কারণে তার গাড়িটা আমার কাছে বিক্রি করতে পারলো না অথবা তার গাড়িটা আমি কিনতে পারলাম না অথবা গাড়িটা বিক্রি করার উপযুক্তই থাকলো না যে কোনো এমন তো সিচুয়েশন হতেই পারে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো তখন তো সেও বিক্রি করতে পারবে না আমিও কিনবো না অথচ এখন ব্যাপারটা এমন দাঁড়ালো যে আমাদের মধ্যে তো চুক্তি হয়েছে যে আমি বাড়ি বিক্রি করব সে বাড়ি কিনবে শর্ত হলো গাড়ির ক্রয় বিক্রয় আমাদের মধ্যে হবে এখন এখানে নানা রকম রূপ দাঁড়াতে পারে গাড়িতে সামান্য একটু সামান্য সাধারণ একটু ত্রুটি দেখা গেছে যেই ত্রুটির কারণে এখন সে বলতেছে যে না এই গাড়ি তো তোমার কেনার কথা আমি বলতেছি যে না আমার তো এই গাড়ি ত্রুটিযুক্ত গাড়িতে আমি কিনবো না সে বলতেছে এটা তো তেমন কোনো ত্রুটিই নয় আমি বলতেছি যে না এটা ত্রুটি এমন আমাদের উভয়ের মধ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে শুধু এই কারণে বড় ধরনের একটা তাদের মধ্যে বিতর্ক হয়ে যেতে পারে প্রিয় দর্শক এই কারণে রসুল একরম সাল আলহি আসাল্লাম বলেছেন বাড়ি বিক্রি করবা বাড়ির বিক্রয় সম্পূর্ণ ভিন্নভাবে করো বাড়ির পণ্য মূল্য নির্ধারণ করো সেই মূল্যের মাধ্যমে বাড়ি বিক্রয় সম্পন্ন তোমার তার কাছ থেকে গাড়ি কিনতে হয় ভিন্ন আরেকটি চুক্তির মাধ্যমে ভিন্নভাবে তুমি তার সাথে গাড়ি ক্রয় বিক্রয় করো প্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়েছে আমরা এখন বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত আরও আলোকপাত করব বিরতির সময়টুকুতে আপনারা আমাদের সাথেই থাকুন কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরীফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা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 ফি বাই আতিন এক বিক্রয়ের মধ্যে একটা চুক্তির মধ্যে আরেকটা চুক্তিকে শর্ত হিসেবে জুড়ে দেওয়া বা ওটার সাথে এটাকে সম্পৃক্ত করে দেওয়া এখন এ থেকেই কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে বা এই ট্রানজ্যাকশনের মধ্যে একটা অনিশ্চয়তা থেকে গেল যে কোনো কারণে ওই বিক্রয়টা ওটার ক্রয় বিক্রয় এটা সমস্যাগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে অপর ক্রয় বিক্রয়ের মধ্যেও এটার একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে এখানেই একটা অনিশ্চয়তা থাকছে এখানে অস্পষ্টতা থাকছে যে বাড়ির ক্রয় বিক্রয়টা এটা কি আসলে সম্পন্ন হওয়া সম্ভব কারণ এখানে তো শর্ত আছে ওই গাড়ির ক্রয় বিক্রয় কাজেই ইসলাম বলছে কথা যে তোমার বাড়ি বিক্রি করতে হয় তুমি বাড়িটার বিক্রয় এটা ভিন্নভাবে করো তুমি তার সাথে চুক্তি করো এবং সেভাবে লেনদেন করো তোমার যদি তার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হয় তুমি সেটা ভিন্ন আরেকটা চুক্তির মাধ্যমে তার সাথে ক্রয় বিক্রয় সম্পন্ন করো এভাবে একটা আরেকটার সাথে কন্ডিশন থাকবে না একটা আরেকটার সাথে এভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে না প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বাড়ির ক্রয় বিক্রয় হয়ে যাবে গাড়িরটা হলে হলো না হলে না হলো অথবা গাড়িরটা হয়ে গেল বাড়িরটা হলে হলো না হলে না হলো একটার সাথে যেন আরেকটার এভাবে নির্ভরতা না থাকে তাহলে এটি হলো একটি চুক্তি বাই আতুন ফি বাই আতিন একটা চুক্তির সাথে আরেকটা চুক্তিকে জুড়ে দেওয়া এটা সেই হাদিসের মধ্যে নবী আকরম সাল আলহি আসাল্লাম নিষেধ করেছেন এবং এই নিষেধের মূল কারণ হলো ওই যে আমরা যে কথা বলেছিলাম যে বাই আল গারার গারারের কারণেই মূলত এটি নিষেধ গারার পাওয়া যায় ক্রয় বিক্রয়ের মধ্যে এমনই অনিশ্চয়তা পাওয়া যায় এমন আরেকটি বিক্রয় হলো হাদিসের মধ্যে যেটাকে ইসলামী শরীয়তের মধ্যে যেটাকে বলা হয় অল অরবুন এটি একটি বিশেষ ধরনের বিক্রয় অল অরবুনের অর্থ হলো এই যে দুজনের মধ্যে একটা ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পন্ন হলো চুক্তি সম্পন্ন হওয়ার পর ক্রেতা বিক্রেতাকে মূল্য পরিশোধ করলো মূল্যের অংশ বিশেষ কিছু অংশ টাকা সেটাকে পরিশোধ করলো এবং কথা হলো এই তাদের মধ্যে যে যদি চূড়ান্তভাবে ক্রেতা এই পণ্যটা তার কাছ থেকে ক্রয় করে তাহলে এই মূল্যটা পণ্যের মূল্য বলে সাব্যস্ত হবে এই টাকা বা এই সম্পদ এটা তার মূল্য হিসেবে এটা গণ্য হবে যদি তার কাছ থেকে সে আসলে চূড়ান্ত করে এই ক্রয় বিক্রয়টা আর যদি ক্রয় বিক্রয় সে না করে সে যদি পণ্য না নেয় তাহলে এই টাকা এটা বিক্রেতা আর ফেরত দেবে না এটা বিক্রেতার হয়ে যাবে এই হলো তাদের মধ্যে চুক্তিটা এটাকে বলা হয় বেয়াউল অরুবুন হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সহি সানাদের মাধ্যমে নবী আকরম সাল আলহি আসাল্লাম থেকে রেবায়ত বর্ণনা করেছেন আন্না রসুল আল্লাহ সাল আলহি আসাল্লাম নাহা আনিল বাইল অরবান নবী আকরম সাল আলহি আসাল্লাম এই ধরনের অরবান থেকে নিষেধ করেছেন অর্থাৎ একজন আরেকজনের কাছে মূল্যের কিছু অংশ কথা হলো তাদের সাথে এই যদি শেষ পর্যন্ত ক্রেতা এই পণ্য ক্রয় করে এবং পণ্য গ্রহণ করে তাহলে এই মূল্যটা মূল্যের অংশ বিশেষ হিসেবে গণ্য হবে আর যদি সে শেষ পর্যন্ত না কিনে তাহলে সে এই টাকা আর ফেরত পাবে না এই টাকা বিক্রেতার কাছে থেকে যাবে এইভাবে যে কিছু টাকা দেওয়া হলো এইভাবে কিছু মূল্য পরিশোধ করা হলো এখন এই মূল্যের পরিণামটা কিন্তু অস্পষ্ট যে এটা কি হবে আসলে এখন যখন তাদের মধ্যে ট্রানজেকশন হচ্ছে যখন তাদের মধ্যে আদান প্রদান হচ্ছে কিছু টাকা তাকে দেয়া হচ্ছে কিছু রুপি কিছু ডলার কিছু মূল্য তাকে দেয়া হচ্ছে এই যে পরিশোধ করা হলো এর পরিণাম কি হবে এটা কি মূল্য হিসেবেই গণ্য হবে না এটা বিক্রেতার কাছে এমনিতেই কোনো বিনিময় ছাড়াই এটা তার হস্তগত হয়ে যাবে ক্রেতা আর ফেরত পাবে না কোনটা হবে এখানে কিন্তু এই ব্যাপারটা এই চুক্তির ধরন এভাবে চুক্তি করার কারণে এখানে একটা অনিশ্চয়তা থেকে গেল অস্পষ্টতা থেকে গেল এই মূল্যের যেই টাকাটা পরিশোধ করা হলো এই টাকার বা এই রুপির এর পরিণাম সম্পর্কে একটা অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থেকে গেল এই কারণে এই ধরনের ক্রয়কে এই ধরনের বিক্রয়কে নবী আকরম সাল আলহি আসাল্লাম নিষেধ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার মুআ ইমাম মালিকের মধ্যে সহি সনাদের মাধ্যমে মুরসাল হিসাবে এই রেবায়াতখানা বর্ণনা করেছেন প্রিয় দর্শক আমরা দেখলাম যে এই আরেকটি নিষিদ্ধ বায় এটিও কিন্তু আমাদের সমাজে অনেক সময় আমরা করতে দেখি যে টাকা দেওয়া হয় শর্ত থাকে যে টাকা দেওয়ার সময় যে যদি ক্রয় বিক্রয় হয় নাই কিন্তু টাকা দিল যদি পণ্য তার কাছ থেকে নেয় তাহলে এই টাকাটা পণ্যের মধ্যে মূল্যের মধ্যে এটা গণ্য হবে আর চূড়ান্তভাবে ক্রেতা যদি এই ক্রয় বিক্রয় থেকে সে পিছু টান দেয় তাহলে এই টাকা আর সে ফেরত পাবে না বরং এই টাকা তার এটা বিক্রেতার কাছেই থেকে যাবে বিক্রেতা এটাকে বিক্রেতার অধিকার এই টাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে এটি হলো একটি একটি নিষিদ্ধ লেনদেন যেটা গারারের কারণে শরীয়ত নিষিদ্ধ সেই মৌলিক যে কারণ গারারের কারণে এই লেনদেনটি এবং এই ক্রয় বিক্রয়টি এটি সম্মত নয় তৃতীয় আরও বেশ কিছু ক্রয় বিক্রয় আমরা এখানে আলোচনা করব যেগুলো হাদিসের মধ্যে নবী করিম সাল আলহি আসাল্লামের সুন্নার মধ্যে যেগুলোকে নিষেধ করা হয়েছে তার কোনো কোনোটার রূপ এবং তার বাস্তবায়ন আমাদের বর্তমান সমাজে আছে সেই রূপেই আছে বা নাই কিন্তু এরপরও আমরা ব্যাপারটাকে দর্শকদের সামনে স্পষ্ট করার জন্যে গরারের ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমরা সেই বিষয়গুলিও সেই ক্রয় বিক্রয়গুলিও সামনে আনছি যেমন হাদিসের মধ্যে নবী আকরম সাল আলহি আসাল্লাম যে সকল ক্রয় বিক্রয়কে নিষেধ করেছেন তার মধ্যে একটি হলো বাইরাউল হাসাত আল মুলা মাসা আরেকটি হলো আল বাজা বাইউল হাসাত বাইউল মুলা মাসা বাইউল মুনাবাজা এগুলোর রূপটা হলো এরকম যে দুজনের মধ্যে কথা হলো এবং ক্রেতা বিক্রেতা তাদের মধ্যে কথাবার্তা সম্পন্ন হলো কিন্তু কথাটা হলো এই যে চূড়ান্তভাবে যে ক্রেতা অথবা বিক্রেতা একটা কঙ্কর অথবা একটা ঢিল ছুড়বে সেই ঢিলটা গিয়ে যদি পণ্যের মধ্যে লাগে তবেই তাদের মধ্যে ক্রয় বিক্রয়টা অবধারিত হয়ে যাবে এবং কেউ এই ক্রয় বিক্রয়কে অস্বীকার করতে পারবে না বিক্রেতা এটা বিক্রয় করতে বাধ্য থাকবে ক্রেতা এটা ক্রয় করতে বাধ্য থাকবে ঠিক এরকমভাবে বায়াউল মুলামাসা যে কথাবার্তা হওয়ার পর যদি ক্রেতা তার পণ্যের মধ্যে স্পর্শ করতে পারে তো স্পর্শ করার সাথে সাথে ক্রয় বিক্রয়টা অবধারিত হয়ে যাবে আর বিক্রেতা ওখান থেকে পিছু টান দিতে পারবে না বা বিক্রি করতে অস্বীকার করতে পারবে না এরকম কিছু ক্রয় বিক্রয় মুনা বাজাও ঠিক একই কাছাকাছি যে পণ্য ছুঁড়ে মারবে এটা যদি ক্রেতার গায়ে লাগে তাহলে বাস ক্রেতা এটা কিনতে বাধ্য থাকবে এই ধরনের বেশ কিছু ক্রয় বিক্রয় ব্যয়ল হাসাদ ব্যয়ল মুনাবাজা মুলা মুলামাসা এগুলো জাহিলি যুগে প্রচলিত বেশ কিছু ক্রয় বিক্রয়ের পদ্ধতি এবং সিস্টেম ছিল এই ধরনের ক্রয় বিক্রয় এগুলো নিষিদ্ধ করা হয়েছে শরীয়তে ইসলামিয়ার মধ্যে মূল কারণ হলো এই যে এখানে গরার থেকে যাচ্ছে অস্পষ্টতা থেকে যাচ্ছে কারণ সে এটা কঙ্কর লাগলেই ক্রয় বিক্রয়টা অবধারিত হয়ে গেল পণ্য সম্পর্কে তার বিস্তারিত জানা নেই স্পর্শ করলেই ক্রয় বিক্রয় অবধারিত হয়ে গেল মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পরিষ্কার হয়নি এখনো এভাবে এই ধরনের ক্রয় বিক্রয়গুলিকেও ইসলাম নিষিদ্ধ করেছে কারণ হলো এই যে এগুলোর মধ্যে গরার পাওয়া যাচ্ছে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থেকে যাচ্ছে এটা দূর না হওয়ার কারণে জাহিলি যুগে প্রচলিত এ সকল ক্রয় বিক্রয়গুলো ইসলামী নিষিদ্ধ করা হয়েছে প্রিয় দর্শক আরেকটি ক্রয় বিক্রয় ইসলামী শরীয়তে নিষিদ্ধ সেটি হল আলবাই আল মোয়াল্লাক ঝুলন্ত ক্রয় বিক্রয় যেমন কোনো একটা ব্যাপার সেটেল করা হলো না বরং ব্যাপারটিকে সেটেল না করে এটাকে সম্ভাবনার উপর রেখে দেয়া হলো সম্ভাবনার উপরে রেখে দেয়া হলো যেমন কেউ বলল আমি তোমার কাছে এই পণ্যটা বিক্রি করলাম সে বলল আমি ক্রয় করলাম কিন্তু তাদের মধ্যে কথা হলো এই বিক্রেতা বলল যদি এটিকে নগদ ক্রয় করা হয় তাহলে এর মূল্য হবে ফর এক্সাম্পল একশত টাকা আর যদি বাকিতে নেওয়া হয় এক বছরের বাকিতে নেওয়া হয় তাহলে এই পণ্যের মূল্য হবে একশত টাকা এভাবে দুটি মূল্য এটা তার সামনে থ্রো করা হলো ক্রেতা কোনোটাকেই এখানে ডিসিশন তারা ফাইনাল করলো না বরং এভাবেই তাদের মধ্যে চুক্তিটা হয়ে গেল যদি আমি এখন টাকা দিয়ে দেই তাহলে একশো টাকা দিব আর যদি এখন টাকা না দিয়ে আমি বাকিতে দেই এক বছর পরে দেই তাহলে একশো বিশ টাকা দিব এভাবে তারা উভয়ে সম্মত হয়ে গেল এবং তারা যেই মজলিসে বা যেখানে এই কথা চূড়ান্ত হচ্ছে তাদের মধ্যে ওই বৈঠক শেষ এই যে একটি লেনদেন হলো ক্রয় বিক্রয় হলো এটাকে বলা হয় আলবাই আল আল্লাহ এখন ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার পরে প্রশ্ন হলো যে এই পণ্যটা আসলে কত মূল্যে বিক্রি হয়েছে এই কথার কোনো স্পষ্ট কোনো জবাব নেই এ বিষয়টি আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি ওসল্লাহ আলনবী নবী وعلى آله وسلم تسليما كثيرا وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله الله الله আল কোরআন করিম মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা মানবতার সমাধান